রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مزيدا إلى يوم الدين أما بعد গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামের দাওয়াহ কিভাবে গোপন থেকে প্রকাশ্য পর্যায়ে উন্নীত হলো এবং কুরাইশদের প্রতিক্রিয়া কেমন ছিল ক্রয়েশদের প্রতিক্রিয়া ছিল বহুমুখী আমরা সেগুলোর কয়েকটি নিয়ে আলোচনা করেছি এক এক পর্যায়ে তারা এক একটি ব্যবস্থা নেয় প্রথমে তারা পাত্তাই দেয়নি তারপরে তারা ব্যঙ্গ করেছে যখন এগুলোতে কাজ হলো না তারা চাপাচাপি করল নবীজিকে প্রলোভন দেখালো যখন প্রলোভন দেখিয়ে তারা নবীজিকে কিনে নিতে পারল না নবীজি তার অবস্থান অনর থাকলেন তখন তারা তাকে চ্যালেঞ্জ করল অলৌকিক কিছু পারফর্ম করার চ্যালেঞ্জ আল্লাহ কুরাইশদের হাতের ননির পুতুল নন যে কুরাইশরা যা বলবে তিনি তাই করে দেখাবেন তাদের সবচেয়ে বিশ্বস্ত মানুষটির কাঁধে নবতের দায়িত্ব দেয়া হয়েছিল সবচেয়ে সত্যবাদী মানুষটি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করেছেন তারা তাদের চোখের সামনে কোরআনকে নাজিল হতে দেখেছে এর পরেও তারা বিশ্বাস তো করেই নেই উল্টা হাসাহাসি করেছে নবীজিকে কষ্ট দিয়েছে এই ধরনের লোকদের তাদের ডিমান্ড অনুযায়ী মজিজা বা মিরাকুলাস কিছু দেখালেই যে তারা ইমান আনবে না সেটা আল্লাহ ভালো করে জানতেন বরং তারা মজিজা দেখলে সেটাকে জাদু হিসেবে চালিয়ে দিত তবে হ্যাঁ এর পরেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অনেকগুলো মজিজা দেয়া হয়েছিল সেসব আলোচনায় আমরা পরে আসব আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে যখন চ্যালেঞ্জ করেও দমানো গেল না তখন তারা অত্যাচার নির্যাতন হত্যার পথ বেছে নিল গত পর্বে আমরা কোরাইশদের ছয়টি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে চাপ প্রয়োগ অপমান চরিত্র হননের চেষ্টা ইসলামের বার্তাকে বিকৃত করা ও কুৎসা রটানো রসুল্লাহ সাল্লু আলাইস্লামের সাথে আপোষ করা বা সমঝোতার চেষ্টা করা এবং সবশেষে ব্যঙ্গ বিদ্রুপ এই পর্বে আমরা শুরু করব সাত নাম্বার থেকে সেটি হচ্ছে প্রলোভন এবং চ্যালেঞ্জ এই ঘটনাটি বর্ণনা করেছেন ইবেন আব্বাস কোরাইশ নেতারা কাবার পাশে মিলিত হলো বলল আমরা সব রকম উপায়ে তাকে যুক্তিতর্ক দিয়ে বোঝাবো সে যেন কোনো আপত্তি করতে না পারে এরপর তারা রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে ডেকে পাঠাল নবীজির মনে বড় আশা কুরাইশরা ইসলাম গ্রহণ করবে তিনি তাদের ভালোটাই চাইতেন তাদের ব্যাপারে পজিটিভ ছিলেন তাদের ডাক পেয়ে খুব খুশি হলেন ভাবলেন হয়তো তাদের মন বদলেছে হয়তো তারা ইসলামের প্রতি একটু নরম হয়েছে নবীজি ছুটতে ছুটতে হাজির হলেন তারা বলল দেখো মোহাম্মদ তোমার সাথে মিটমাট করার উদ্দেশ্যেই আমরা তোমাকে ডেকে পাঠিয়েছি তাদের বক্তব্যের শুরুটা এমনই ছিল সুন্দর আশা জাগানিয়া কিন্তু একটু পরেই তারা গা জ্বালা করা কথাবার্তা শুরু করলো তারা বলল আল্লাহর কসম তুমি যা করলে আর কোনো আরব লোক তার কমের জন্য তোমার মতো এত যন্ত্রণা আনেনি বাপদাদার বিরোধিতা আমাদের ধর্মের সমালোচনা আমাদের রীতিনীতি নিয়ে উপহাস দেবদেবীকে অভিশাপ দেওয়া সবই তুমি করেছো আমাদের সমাজটাকে বিভক্ত করে ফেলেছো তুমি তোমার সাথে আমাদের সম্পর্কে ফাটল ধরানোর জন্য আমাদের অপ্রিয় কোনো কাজ করতে বাদ রাখনি এই কথাগুলো বলে নবীজি সাল্লু আলাইসাল্লামকে মানসিকভাবে কিছুটা দুর্বল করাই ছিল তাদের উদ্দেশ্য নবীজি তাদেরকে কিসের দিকে আহ্বান করেছেন সে ব্যাপারে তারা কোনো কথাই বলল না নবীজি কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন সেসব নিয়ে তারা কোনো আলোচনাতেই গেল না নবীজির দাওয়াত দাওয়াতের বিষয়বস্তু নিয়ে তারা কোনো কথা বলতেই আগ্রহী ছিল না কারণ এই বিষয় নিয়ে কথা বলতে গেলেই তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে কেননা নবীজি তাদেরকে আহ্বান করেছিলেন সত্যের দিকে তিনি তাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করেছিলেন মন্দ কাজগুলো বর্জন করতে বলেছিলেন তিনি তাদের গোত্রীয় গোড়ামি ছেড়ে ইমানের কাতারে সামিল হবার আহ্বান জানাচ্ছিলেন একজন সৎ বুদ্ধিমান মানুষ নবীজির এই আহ্বানকে প্রত্যাখ্যান করতে পারে না কিন্তু রাজনীতিবিদরা জানে কিভাবে একটি সত্য ও সুন্দর আহ্বানকে প্রত্যাখ্যান করতে হয় আর এই প্রত্যাখ্যান এই অস্বীকার এমনভাবে করা চাই যেন দায়ী বা আহ্বানকারীকে মনে হবে দোষী আর বাকি সবাই নির্দোষ তহেদের আহ্বান মানেই সমাজে কাপন সৃষ্টি হবে একদল মানুষের ঘুম হারাম হয়ে যাবে কারণ তাওহেদের আহ্বান মেনে নিলে তারা সমাজে যা খুশি তা করতে পারবে না নিজেদের খুশি মতো সমাজ চালাতে পারবে না নিজেদের লাইফস্টাইল তারা বদলাতে চায় না নিজেদের স্বার্থে আঘাত হানবে আর এই কারণে তারা তাওহিদের বার্তাবাহককে সমাজের সামনে নেগেটিভভাবে উপস্থাপন করতে চায় সবার সামনে দেখাতে চায় যত সমস্যার মূল হলো এই ইসলাম এই স্ট্র্যাটেজি একটা ক্লাসিক্যাল স্ট্র্যাটেজি ফির আউন ও তার মন্ত্রী পরিষদ এই স্ট্র্যাটেজি ব্যবহার করেছে তারা মুসা আলাহিসাল্লামের ব্যাপারে বলেছিল মুসা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায় অর্থাৎ এখনকার পরিভাষায় মুসা হলো একটা সন্ত্রাসী তারা বলেছিল মুসা তোমাদের জীবন ব্যবস্থাকে বদলে দিতে চায় অথচ কোনো মানব বসতির সন্ধান দেখতে পেলেন না তার অত্যাচার নিপীড়ন বন্ধ করে এটার নাম ফিরাউন দিয়েছে ফিতনা ফাসাদ সৃষ্টি বা সন্ত্রাসবাদ মুসা আলাহিসাল্লাম তাদেরকে তাওহেইদের আহ্বান করেছিলেন সেটাকে তারা প্রচার করল মুসা তোমাদের জীবন ব্যবস্থাকে নষ্ট করে দিতে চায় বা এখনকার ভাষায় বললে এই সন্ত্রাসীরা জনমানুষের জীবনকে হেল করে দিতে চায় কোরাইশরাও একই কাজ করলো এই মজলিসের গল্পটাকে তারা এমনভাবে সাজালো যেন আজকের এই বিভক্তি দ্বন্দ্ব শত্রুতা সব কিছুর জন্য মুহাম্মদ দায়ী মুহাম্মদ সমস্ত ঝামেলার মূল মুহাম্মাদের দাওয়াতের কারণে আজকে মক্কায় যত অশান্তি শুধু তাই নয় তারা এসব কথার মাঝে মিথ্যা কথাও ঢুকিয়ে দিল তারা বলল মুহাম্মদ আমাদের দেবদেবীদের অপমান করেছে আসলে নবীজি সাল্লু আলাইসাল্লাম কখনোই কোরাইশদের দেবদেবীদের গালিগালাজ করেননি তিনি সত্য কথাটাই বলেছেন এই দেবদেবীদের কোনো ক্ষমতা নেই এরা মাটির মূর্তি মাত্র কিন্তু এই আহ্বানকে তারা চালিয়ে দিল অপমান ও সমালোচনা বলে দুঃখজনক বিষয় হলো এমন আচরণ আমাদের মুসলিম সমাজেও আমরা দেখি আমাদের সময় যখন কাউকে বলা হয় এই কাজটা হারাম তুমি ছেড়ে দাও তখন সে যেন অফেন্ডেড হয়ে যায় অপমানিত বোধ করে